আবু সাইদ খুদ্রি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লোকদের উপর এমন এক সময় আসবে যখন তাদের বিরাট সৈন্যবাহিনী জিহাদের জন্য বের হবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সাহচর্য লাভ করেছেন তারা বলবেন হ্যাঁ আছেন তখন তাদেরকে জয়ী করা হবে অতপর জনগণের উপর পুনরায় এমন এক সময় আসবে যখন তাদের বিরাট বাহিনী যুদ্ধে লিপ্ত হবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর সাহচর্য প্রাপ্ত কোনো ব্যক্তির সাহচর্য লাভ করেছেন তখন তারা বলবেন হ্যাঁ আছেন তখন তাদেরকে জয়ী করা হবে অতপর লোকদের উপর এমন এক সময় আসবে যখন তাদের বিরাট বাহিনী জিহাদে অংশগ্রহণ করবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সাহাবিগণের সাহচর্য প্রাপ্ত কোনো ব্যক্তির সাহচর্য প্রাপ্ত হয়েছেন বলা হবে আছেন তখন তাদেরকে জয়ী করা হবে